بسم اللہ ہرمانواحی اللہ زی فل فل موت و حیا بلو حکوم او کم احسن ملا اہو اللہ زیل وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال الشاعر جو نہ تھے خود راہ پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا بلغ العلا بکمالی کشفت دجا کشبر جمالی হাসনত جميع خصاله صلوا عليه আলিহি মহান রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের মহান মালিক এবং আমাদের প্রতিপালক তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর সুযোগ যিনি অশেষ দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের সাথে রেখে সুস্থ সবল রেখে একজন মাইয়েতের দোয়ায় মাউফেরাত তথা ইসারে সোহাবের মজলিসে আসার বসার এবং এই সম্পর্কেও দু একটি আলোচনা করার এবং শ্রবণ করার জন্য সুযোগ দান করলেন এজন্য মহান রব্বুল আল আমিনের আলিশান দরবারে মৌখিকভাবে শুকুর গুজার হয়ে মহব্বতের সাথে কালিমাত শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ নেক কাজ করতে পারা এটা আল্লাহ তালার দয়ার করুণা গুণা থেকে বাঁচতে পারা আল্লাহ তালার দয়ার করুণা এই কাজ মানুষ নিজ শক্তিতে করতে পারে না বাহুর বলে করতে পারে না বুদ্ধি আর চালাকির দ্বারা সম্পাদন করতে পারে না অভিজ্ঞতার দ্বারাও অর্জন করতে পারে না আল্লাহ তালার রহমত যার সামনে হাত হয় আল্লাহ তালার দয়ার করুণা যার সঙ্গী হয় তার জন্য এই কাজগুলো করা সম্ভব হয় আল্লাহ তালা আমাকে আপনাকে মেহরবানি করে সীমাহীন দয়া করে সুস্থ সবল রেখেছেন এবং তার টুটা ফাটা বন্দেগি করার জন্য তৌফিক দান করেছেন আমরা যেই মজলিসে উপস্থিত হয়েছি এই মজলিস একটি চিন্তার মজলিস গবেষণার মজলিস আমরা সকলেই চিন্তাশীল মানুষ একজন মাইয়ের আমাদের সকলের পরিচিত তিনি আমাদের মাঠ থেকে বিদায় হয়ে গেছেন তিনি এতেকাল করেছেন তার ইসাল সোহাবের মজলিস তথা দোয়ায় মাঘরাতের মজলিস এরকম মজলিসে উপস্থিত হতে পারাটা সৌভাগ্যতা মাইয়াতকে কেন্দ্র করে যে মজলিসগুলো কায়েম হয় বিশেষ করে ইসালে সবের মজলিস এই মজলিসে আসতে পারা জীবিতদের জন্য অনেক অনেক ফজিলত অনেক অনেক উপকার মাইয়েতের তো উপকার আছে তার সাথে সাথে জীবিতদেরও অনেক উপকার মাইয়েতের যে জানাজার নামাজ আমরা পড়ি এই জানাজার নামাজেও কি জীবিতদের উপকার নাই অনেক অনেক উপকার রসুল্লাহ সাল্লাহ বলেছেন জানা যায় যে শরিক হয় শুধু জানা যায় শরিক হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সে এক কিরাত সম পরিমাণ সোয়াব লাভ করে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছেন মাল তেরা রসুল আল্লাহ হুজুর কিরাত কি জিনিস আল্লাহ রসুল বললেন মেসলু জাবালি ওহদিন ওহদ পাহাড় সম পরিমাণ এক কিরাত সমান সমান উহুদ পাহাড় আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করেছেন এত বড় সোয়াবের ঘোষণা এই জন্য জানা না নামাজে যে দোয়াগুলো আমরা পড়ি এই দোয়াগুলোর মধ্যেও দেখা যায় জীবিতদের জন্য বেশি দোয়া করা হয় মৃত্যুর জন্য দোয়া আছে কিন্তু জীবিতদের জন্য বেশি দোয়া না নামাজে যে দোয়াটা পড়া হয় দোয়ায় মাগফিরাত আল্লাহ না ও মাইয়ে দিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا আট শ্রেণীর মানুষের জন্য সেখানে দোয়া করা হয় এক শ্রেণীর মৃত্যু মানুষ তাদের জন্য দোয়া করা হয় আর সাত শ্রেণীর মানুষ তারা হলো জীবিত তাদের জন্য দোয়া করা এই জন্য যান নামাজে শরিক হয়ে আমরা কি করি ভাই মাইয়েদের জন্য দোয়া করি তো সেখানে কি জীবিতদের উপকার নাই জীবিতদের লাভ নাই ফায়দা নাই অবশ্যই ফায়দা আজকে আমরা যেই অনুষ্ঠানে এসেছি আমরা যেই মজলিসে বসেছি এই মজলিসে আমাদের অনেক উপকার অনেক লাভ আছে অনেক ফায়দা এই এজন্য আমরা এই মজলিস থেকে কিছু নিয়ে যাব আল্লাহ তবার তালা আমাদেরকে এই মজলিস থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে ভাই আসলে মৃত্যু ব্যক্তির ইসালে সবের মজলিস দোয়ায় মাগফরাতের মজলিস মৃত্যু সম্পর্কে যে একটা কথা আলোচনা করতে হয় এই মজলিসের হক এটাই আল্লাহ তালা কোন মানুষকে চিরঞ্জীব করেন নাই ভাই একমাত্র চিরঞ্জীব সত্তা হলেন আল্লাহ তবার আমাদের প্রত্যেককেই মরতে হবে আমাদের প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে দুনিয়া থাকার জায়গা নয় আল্লাহ তালা চিরন্তন ফয়সালা করেছেন প্রতিটি প্রাণীর জন্য قال الله تعالى في كتابه القديم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون আল্লাহ তবারক ওয়া তাআলা বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো ভাই আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি আমাদের একদিন নির্ধারিত সময়ে অবধারিত সময়ে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই মৃত্যু থেকে এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা কারণে আবার প্রতিটি মানুষের মৃত্যু নির্দিষ্ট সময় হয়ে থাকে নির্দিষ্ট সময়ের আগে কখনো হয় না ما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا আল্লাহ তালা বলেন যে প্রতিটি মানুষ আল্লাহ তালার হুকুমে নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে নির্ধারিত সময়ের আগে কারো মৃত্যু হয় না আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সেটা ভুল কথা অনেক সময় আমরা কোনো মানুষ মারা গেলে কালো ব্যানারে কালো কাপড়ে কালো সাইনবোর্ডে আমরা লিখি তুমুকের অকাল মৃত্যুতে আমরা মর্মাহত হতো ঠিক আছে আমরা মর্মাহত হতো কিন্তু অকাল মৃত্যুতে কথাটা ঠিক নয় মৃত্যু অকাল হয় না মৃত্যু তার নির্ধারিত সময়ই হয় কিন্তু মুসলমান অকাল মৃত্যু এই কথা বলতে পারে না মুসলমানের শব্দ এটা নয় আল্লাহ তারা প্রতিটি মানুষের মৃত্যুর সময় নির্ধারিত করেছেন অবধারিত করেছেন ওই সময় তার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না লিকুল্লি উম্মাতিন আজাল ইজা আজালুহুম فلا يستأخرون عنه ولا يستقدمون প্রতিটি মানুষের মৃত্যু নির্ধারিত নির্ধারিত সময়ে হবে অবধারিত সময়েই হবে এর একটু আগেও হবে না পরেও হবে না তো এই মৃত্যু এর বাস্তবতা কি মৃত্যু মানে আসলে ট্রান্সফার হওয়া স্থানান্তরিত হওয়া আর আসলে মৃত্যু মানে ধ্বংস নয় শেষ নয় অনেকে আমরা মনে করি যে মৃত্যুবরণ করলে শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল নিঃশেষ হয়ে গেল আসলে এই ধারণা ঠিক নয় মৃত্যুর দ্বারা কোনোদিন শেষ হয় না মানুষ কোনোদিন শেষ হয় না ধ্বংস হয় না আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন চিরঞ্জীব হিসাবে তবে দুনিয়ার হিসাবে নয় আখেরাতের হিসাবে মৃত্যুর দ্বারা ট্রান্সফার হয় এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয় কিন্তু আসলে সে ধ্বংস হয় না শেষ হয়ে যায় আমরা যারা আখেরাতে বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে সবক দিয়েছেন আমাদেরকে এই কথা বলে দিয়েছেন যে তোমাদের দুইটি হায়াত আমি নির্ধারণ করেছি একটি দুনিয়ার হায়াত আর একটি আখেরাতের হায়াত তো মৃত্যুর দ্বারা মানুষ দুনিয়ার হায়াতকে শেষ করে শেষ করে ট্রান্সফার হয়ে যায় আর এক জায়গায় চলে যায় একটা হলো দুনিয়ার হায়াত আরেকটি হলো আখেরাতের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 পোলাও কর্মা সব ফেলা দিয়ে তদ্রুপ আল্লাহ তালা আমার আপনার দুনিয়ার জিন্দগিকে অস্থায়ী বানাইছেন ক্ষণস্থায়ী বানাইছেন বা এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে মৃত্যুর দ্বারা আমার আপনার দুনিয়ার জীবনের জবনিকা টানা হবে পরিসমাপ্তি ঘটানো হবে এদের দ্বারা শেষ করা হবে তবে আসলে মানুষ শেষ হয় না মানুষ ট্রান্সফার হয়ে যায় স্থানান্তরিত হয়ে যায় মৌত কো সমঝা হায় গাফিল ইখতা জিন্দগি দর হকীকত হায় ওহি সুবহে দাওয়া মে জিন্দগি যারা আখেরাতে বিশ্বাসী নয় যারা কাফির যারা পরকালকে বিশ্বাস করে না তারা মনে করে যে কি মৃত্যুটাই হলো শেষ মৃত্যুটাই হলো ধ্বংসের পর আর কিছু নাই আমরা মুসলমান আমরা পরকালকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি এই অর্থেই আমরা মুসলমান আমরা এই কথা মনে করি যে মৃত্যুর দ্বারা মানুষ শেষ হয় না মৃত্যুর দ্বারা দুনিয়ার জীবন শেষ হলো কিন্তু আখেরাতের জীবনের প্রভাত সকাল হইল কেবলমাত্র এর সন্ধ্যা কখন হবে কেউ বলতে পারে না কোটি কোটি বছর আখেরাতের জিন্দগি আমাকে আপনাকে পাড়ি দিতে হবে তো আখেরাতের জিন্দগি হলো চিরস্থায়ী জিন্দগি সেই জিন্দগির জন্য প্রস্তুতি গ্রহণ করা হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বুদ্ধিমান ব্যক্তি কোন ব্যক্তি পালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল কাইসুমাং দানা নাফসাহু ওয়ামিলালিমা বাদাল মাউত আল্লাহ রসুল বলেন বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের জীবনের উদ্দেশ্য নিরূপণ করে নিজেকে চিনতে পারলো জানতে পারলো যে আমি কে আমার পরিচয় কে ভাই আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে এখনো নিরূপণ করতে পারি নাই যার কারণে আমরা নিজেকে চিনতে পারি না আমি কি আমার পরিচয় কি আমি থেকে এসেছি কোথায় আছি কোথায় যাব আমার পরিণাম কি হবে এগুলি হলো জীবনের উদ্দেশ্য ভাই প্রতিটি মানুষ যদি চিন্তা করে এক মিনিটের জন্য যদি চিন্তা করে যখন ঘুমের সময় ঘুম যাওয়ার সময় বালিশে মাথা রাখবে তখনও যদি চিন্তা করে যে আমি কি আমি কে আমি থেকে এসেছি কিভাবে এসেছি কোথায় আছি এরপরে কোথায় যাব আমার পরিণাম কি হবে এই কথাগুলো যদি আত্মজিজ্ঞাসা হিসাবে আত্মার কাছে প্রশ্ন রাখে তাহলে আত্মার কাছে আমার আপনার কাছে আল্লাহ তালা একটা বিবেক দিয়েছেন ভাই ওই বিবেক কিন্তু পশুর কাছে নেই আল্লাহ তালা আমাকে আপনাকে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে এমন একটা হেদায়ত দিয়েছেন যেটা বিশেষ হেদায়ত একটা পশু সে বুঝে এতটুক বুঝে যে আগুনে ঝাঁপ দেওয়া যাবে না পানিতে ডোবা যাবে না পানিতে যদি আমি ঝাঁপ দিয়ে আগুনে যদি ঝাঁপ দিয়ে আমি মারা যাব এই জন্য কোনো পশুকে ইচ্ছা করে আপনি আগুনে ফেলাইতে পারবেন আপনি তাকে বাধ্য করলে সেটা ভিন্ন কথা কারণ সে জানে সেখানে গেলে সে ধ্বংস হবে কিন্তু পশু এটা জানে না ব্যবসা করলে টাকা আসবে ব্যবসা করলে লাভ হবে এটা কিন্তু পশু জানে না ওই জ্ঞান পশুর নেই কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন ব্যবসা করলে টাকা আসবে প্রফিট আসবে লাভ হবে এবং এই জ্ঞান আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ যেটাকে শরীয়তের জ্ঞান বলে আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমান বানিয়ে আরো এক ধাপ আল্লাহ তালা আমাকে আপনাকে উন্নতি দান করবে বিশেষ হেদায়ত দান করেছে তো ভাই প্রতিটি মানুষ চিন্তা করা চায় আমার জীবনের উদ্দেশ্য কি যদি এই চিন্তা আমি আপনি করি তাহলে আমার আপনার এই দুনিয়ার জীবনটা সাফল্য মন্ডিত হবে আমি আপনি মৃত্যুর দ্বারা যে ট্রান্সফার হয়ে যাব এন্তেকাল ভাই মৃত্যুকে আসলে মৃত্যু বলে না এন্তেকাল বলা হয় এন্তেকাল মানে স্থানান্তরিত আমরা এখানে আসি যখন বয়ান শেষ হয়ে যাবে মনোজাত হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব না এটা একটা এন্তেকাল মৃত্যুকে এতেকাল বলা হয় মানুষ ট্রান্সফার হয় এই ট্রান্সফার যদি যদি প্রমোশনের সাথে হয় তাহলে এটা সৌভাগ্যতা মনে করেন অনেক চাকরিজীবী তারা প্রমোশনের সাথে ট্রান্সফার হয়ে যায় এক জেলা থেকে আরেক জেলা যায় দিনাজপুর থেকে ঢাকা তার ট্রান্সফার হয় সে চলে যায় কি নিয়ে যায় প্রমোশন নিয়ে যায় যে আমার চাকরির উন্নতি হয়েছে পদোন্নতি হয়েছে তো ভাই যদি আমি আপনি আমলের দ্বারা আমার আপনার আমলকে সুন্দর করার দ্বারা যদি আমি আপনি যদি প্রমোশন নিয়ে যদি ট্রান্সফার হতে পারি মৃত্যু তো আসবেই নির্ধারিত সময় আসবেই আমার আপনার ট্রান্সফারটা হবে পদোন্নতির সাথে খুব উন্নতি উন্নতির সাথে আল্লাহ তালা আমার আপনার প্রতিটি আমলকে কিন্তু লিপিবদ্ধ করছে প্রতিটি আমল এই জন্য আমি আপনি দুনিয়ার জীবন নিয়ে আছি আমি আপনি সুবাহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আকবার বলবো প্রতিটি তাসবিহের বিনিময়ে অগণিত অসংখ্য নেকি লেখা হয়েছে হইতেছে কিনা ভাই কিন্তু একজন মানুষ যে মারা গেছে তার কিন্তু এই নেকি লেখা বন্ধ হয়ে গেছে আমি আপনি যেটা ইসালে সব করব সেটা সে পাবে তাছাড়া অন্য কিছু নাই তার আল্লাহ তালা রহমুর রাহমিন আল্লাহ তালা দয়ালু এজন্য মৃত্যু ব্যক্তিদেরকে কোনো না কোনো বাহানায় মাফ করবেন এজন্য আমার আপনার জন্য ইসালে সবের আমলের ব্যবস্থা রেখেছেন আজকে যিনি আমাদের মাস থেকে বিদায় হয়ে চলে গেছেন তার সন্তানেরা এই আয়োজন করেছেন ইসালে সবের আমলে ঈশাল সোহাবের আমল এটা অনেক মকবুল আমল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এই আমল যারা করবে আল্লাহ তালা সাথে সাথে মাইয়েতের মাঘরাতেরও আল্লাহ তালা ফায়সালা করবেন সাথে সাথে যারা জীবিত মাইয়েতের জন্য ইসালে সোহাবের আমল করবে আল্লাহ তালা তাদেরও মাঘরাতের আল্লাহ তালা ব্যবস্থা করবে আমরা এখানে এসেছি আমরা ডাবল ফায়দা ডাবল লাভ লওয়ার জন্য আমরা নিজেরা উপকৃত হব এই মজলিস থেকে সাথে সাথে আমাদের মাইয়ের গুলো যে যেখানে আছেন শুয়ে আছেন আল্লাহ তালা তাদের কবরকেও নূরে ভরপুর করে দিবে এজন্য এই মজলিস থেকে কিছু নিয়ে যেতে হবে ভাই মৃত্যুর প্রস্তুতি আর কি এটা একটা বুদ্ধিমানের কাজ আল্লাহ রসুল বলেছেন আলকাইসু মাং দান বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনের উদ্দেশ্যকে নিরূপণ করে নিজেকে চিনতে পারল আর কি ওয়া মিলাল ইমা বাদ আল মাউদ মৃত্যুর পর জগতের জন্য প্রস্তুতি সংগ্রহ করব ভাই আমার আপনার কি প্রস্তুতি আছে বলেন কোন প্রস্তুতি নেই আমি আপনি দুনিয়ার সফরের জন্য কত বড় বড় প্রস্তুতি গ্রহণ করি কেউ যে ঢাকা যাবে চিটাং যাবে কত প্রস্তুতি বিদেশ গেলে তার তো কোথায় নেই এক বছর আগের থেকে প্রস্তুতি হজ্জে গেলে আরো এক বছর আগের থেকে প্রস্তুতি তো ভাই মৃত্যু কখন আসবে কেউ বলতে পারেন আমার আপনার মৃত্যু কতটুক নিকটে আল্লাহ রসুল বলেছেন আমার আপনার জুতার ফিতা যতরূপ নিকটে এর চেয়েও বেশি নিকটে মৃত্যুটা আমি আপনি জুতা পায়ে দিয়ে চলাচল করি জুতার ফিটা কতরূপ নিকটে এর চেয়েও বেশি মৃত্যু নিকটে ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞান আর বুদ্ধি দ্বারা আমাকে আপনাকে আখেরাতের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে সাহাবাদের এই জ্ঞানটা ছিল আল্লাহর খাস বান্দা যারা ছিলেন তাদের এই জ্ঞানটা ভরপুর ছিল একশো ভাগ একশো ভাগ ছিল তারা সব সময় আখেরাতকে নিয়ে ভাবনা করেছেন ফিকির করেছেন এজন্য ভাই বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরাও বুদ্ধিমান আমরাও আল্লাহ তালার কাছে যেন বুদ্ধিমান হইতে পারি বুদ্ধিজীবী এক জিনিস বুদ্ধিমান আর এক জিনিস বুদ্ধিজীবী আল্লাহ তালার কাছে প্রশংসিত নয় দুনিয়াতে আমরা অনেক মানুষকে বুদ্ধিজীবী উপাধি দিয়ে রাখছি ডিগ্রি দিয়ে রাখছি কিন্তু আসলে সে আল্লাহর কাছে বুদ্ধিমান নয় আল্লাহর কাছে বুদ্ধিমান হইতে হইলে আপনাকে আখেরাতের ফিকির আনতে হবে মৃত্যুর ফিকির আনতে হবে মৃত্যুর চিন্তা আনতে হবে আইনে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য ভাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা অনুযায়ী বুদ্ধিমান ব্যক্তির যেটা পরিচয় সেই পরিচয় আমরাও গ্রহণ করব আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুদ্ধিমান হওয়ার জন্য তৌফিক দান করে সকলে আমরা যতটুক জানি এই জানা অনুযায়ী আমরা আমল করে চলবো তো ভাই ইনশাআল্লাহ আমাদের মাইয়ের যিনি আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন মরহুম মুজাম্মিল ভাই আল্লাহ তালা তাকে গরিকে রহমত করুক জান্নাতের মধ্যে আসন দিয়ে সমাসীন করুন সকলে বলি আমিন আমাদের জানামাতে অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি আমরা তাকে চিনি অত্যন্ত নরম মানুষ ছিলেন সাদা টাইপের মানুষ ছিলেন ব্যাসপুস কিছু বুঝতেন না আমি অনেক দিন থেকে তার সাথে পরিচিত আমি তার ইসাল সাহাবের মাজলিসে এসে আমি নিজেকে ধন্য মনে করছি আর তার রোহের মাগফরাত কামনা করছি আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করছি আল্লাহ তাবার তালা তার খুঁটিনাটি আমলকে আল্লাহ তালা বৃহৎ আকার করে দিয়ে আল্লাহ তাবার তালা পাহাড় সম পর্বত সম করে দিয়ে আল্লাহ তালা তার নাজাতের ফায়সালা করে দেয় আল্লাহ চাইলে ভাই আমার আপনার ছোট আমলকেও বৃহৎ করে দিতে পারেন পারেন কিনা ভাই আমার আপনার ছোট আমল যদি এখলাসের সাথে হয় ওই আমলটাকে আল্লাহ তালা প্রতিপালন করে বৃহৎ আকারে আল্লাহ তালা তেমতের দিন আমার আপনার সামনে পেশ করবে এজন্য আমরা সকলে তার ইসা আল জন্য আমরা দোয়া করব আসলে এটা একটা দোয়ার মজলিস ভাই আর এই দোয়ার মজলিস থেকে এই জিনিসটা আমরা সকলে নিয়ে যাব যেহেতু আমরা মৃত্যু সম্পর্কে জানি না কখন কার মৃত্যু হবে কোথায় হবে এই কথা কেউ জানে না ভাই এই এলেম আল্লাহ তারা কাউকে দেয় নেই আমা নফসুম আর দিন তামুদ কোন মানুষ কোথায় মারা যাবে কিভাবে মারা যাবে এই এলেম আল্লাহ তালা কাউকে দেয় নেই সুলাইমান আলহি সালাতাম একবার বয়ান করতেছিলেন ওয়াজ করতেছিলেন সুলাইমান আলহি সালাতাম তো বয়ান করা অবস্থায় এক লোক বয়ান শুনতেছে ওই লোক হঠাৎ করে মানে বলতেছে সুলাইমান নবীকে যে হুজুর আমাকে যেন আজরাইল এসে ইশারা দিল চোখ রাঙ্গানি দিল আর কি তা আপনি আমাকে বাতাসের সাহায্যে অনেক দূরে ফেলা দেন যেন আজরাইল যেন আমাকে ধরতে না পারে মালাকুল মোদ যেন আমাকে ধরতে না পারে আপনার তো হুকুমত আছে সব বাতাসের উপর আপনার রাজত্ব আছে আপনি বাতাসকে অর্ডার করেন আমাকে যেন আফ্রিকার গহীন জঙ্গলে ফেলা দেয় সুলাইমান আলাইসালাম তাই বলছে বাতাসকে যাও একে আফ্রিকার গহীন জঙ্গলে ফেলা দাও ফেলা দিচ্ছে পরে সুলাইমান আলহিসাল্লাম বিষয়টা তদন্ত করে জানছে যে আসলে বিষয়টা কি এখানে পরে জানা গেছে যে লোক বয়ান শুনতেছিল ওই লোকের মৃত্যু লেখা আছে আফ্রিকার গহীন জঙ্গলে আর সে এখানে বসে বয়ান শুনতেছিল তো আসরাইলে সে চোখ রাঙ্গানি দিয়ে তাকে এই কথা বুঝাইছে তুমি এখানে কেন তোমার মৃত্যুটা তো হবে ওই আফ্রিকার গহীন জঙ্গলে তুমি ওখানে থাকতে হবে এখানে কেন তুমি কখন বুঝবে তুমি ও তো মনে করছে যে আমি ভাগে যাচ্ছি আমি পলায়ন করে যাচ্ছি মৃত্যু আমাকে ধরতে পারবে না কিন্তু আসলে সে ওই যেখানে মৃত্যু হবে সেখানে গিয়ে পৌঁছে গেছে তো ভাই আসলে এরকম বিষয়টা মৃত্যুর বিষয়টা এরকমই এই জন্য প্রত্যেকটি মানুষ আমরা মৃত্যু থেকে নসিহত গ্রহণ করব ঠিক আছে তো ভাই মৃত্যুটা হলো সবচেয়ে বড় নসিহত ভাই রসুল্লাহ সাল্লাম বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজা মানুষের ওয়াইজ হিসাবে বক্তা হিসাবে নসিহতকারী হিসাবে মৃত্যুটাই যথেষ্ট এক বুজুর্গের কাছে গেছে এক লোক যা বলছে হুজুর আমাকে একটু নসিহত করে তখন বলছে বাবা তোমার কি বাপ আছে কয়না মারা গেছে দাদা আছে কয়না মারা গেছে চাচা কয় চাচাও মারা গেছে তো এতগুলো লোক মারা গেছে তারপরে তুমি নসিহত গ্রহণ করো নাই তোমার সমাজের কত লোক মারা গেছে তারপরে তুমি নসিহত গ্রহণ করো নাই আমি তোমাকে আর কি নসিহত করবো বাবা নসিহত করার মতো কিছু নাই তো ভাই আসলে আমাদের সামনে দিয়ে কত লাশ যাইতেছে ভাই কত যারা যা যাইতেছে কত আপন মানুষেরা যাইতেছে নিজেদের মানুষও পিতা মাতা আত্মীয় স্বজন সবাই চলে গেছে এজন্য ভাই সকলে আমরা আল্লাহ তালার স্বর্ণাপন্ন হব ভয় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব মাওলা তুমি যেহেতু এই দুনিয়াকে আমাদের জন্য থাকার জায়গা বানাও নাই এজন্য আল্লাহ তালাকে ডেকে এবাদত বন্দী করে আমরা প্রত্যেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান মিসালে সোহাবের আমল ভাই বলতেছিলাম মিসালে সোহাবের আমল এমন একটি আমল মোবারক আমল যে আমলের দ্বারা আল্লাহ তালা আমাকে উপকৃত করবেন আপনাকে উপকৃত করবেন এবং মৃতদেরকে উপকৃত করবেন সকলের ফায়দা এটার মধ্যে হাদিস আছে যারা দুনিয়াতে বেশি বেশি ইসালে সোহাবের আমল করবে আল্লাহ তালা তাদের মৃত্যুর পর আল্লাহ তালা লোক সেট করে দিবেন নিযুক্ত করে দিবেন তারাও আমাদের জন্য ইসালে সোহাবের আমল করবে এই জন্য ভাই বেশি বেশি থেকে বেশি এই আমল করার আজকে এখানে আয়োজন হয়েছে অনুষ্ঠান হয়েছে যিনি মাইয়ের ছিলেন তার সন্তানেরা এই আয়োজন করেছেন আমরা অনেকে গরিব মানুষ আছি নিরীহ মানুষ আছি তারা হয়তো আয়োজন করতে পারি না আয়োজন করতে না পারলেও একটা কথা খেয়াল রাখবেন ইসালে সাহেব আমাদের জন্য কোনো আয়োজন অনুষ্ঠানেরও প্রয়োজন নাই অনেক সময় আমরা মসজিদে ঢুকি নামাজ পড়ি নামাজের পর আমরা বের হচ্ছি রাস্তায় চলাচল করতেছি ওই সময় আমরা ইসালে সাহেবের নিয়তে যে কোনো আমল আমরা করতে পারি মাইয়েতের জন্য যখনই আপনি ইসালে সাহেবের নিয়তে সুরা এখলাস তিনবার পড়বেন সুরাতুল ফাতেহা একবার পড়বেন আর ইসালে সাহেবের নিয়ত করবেন সাথে সাথে মাইয়েতের রুহে সব পৌঁছে যাবে সহজ আমল ভাই এটা চেয়ে সহজ আমল আর কিছুই নেই এজন্য আমরা নামাজের পর বিভিন্ন সময় সকাল বিকাল বিভিন্ন নামাজের পর চলতে ফিরতে হাঁটতে আমরা মাইয়েতের জন্য ইসালে সব করব বড়দের জীবনীতে আছে বুজুর্গানের দিন তারা এরকম ভাবে রাস্তা চলছে তো রাস্তায় একটা কাঁটা বিশিষ্ট গাছ আছে একটা পাথর পরে আছে যেটা মানুষের চলাচলে কষ্ট লাগবে ওই কাঁটাকে সরা দিয়েছে পাথরকে সরা দিয়েছে রাস্তা থেকে আর মাইয়েতে ইসালে সবে নিয়োগ করছে যে কোনো আমলের মধ্যে ইসালে সবে নিয়োগ করা যায় আমি আপনি যদি খালি নিয়োগ করি এই আমলটা আমি করলাম আমার পিতার ইসালে সাহেবের জন্য আল্লাহ তালা নিয়োগ করতে শুধু দেরি হবে এটা খুঁজতে দেরি হবে ভাই আমার আপনার এই প্রযুক্তির যুগে এই প্রযুক্তির যুগে আমরা দেখতেছি মোবাইল টিপার সাথে সাথে চলে যাচ্ছে ঢাকা চলে যাচ্ছে আমেরিকা দুই সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে আল্লাহ তালার কি ক্ষমতা নাই অবশ্যই ক্ষমতা আছে আল্লাহ তালার ক্ষমতা এর চেয়ে বেশি এই জন্য ভাই আল্লাহ তোমার আমাকে আপনাকে দিন বোঝার জন্য আল্লাহর ক্ষমতা বোঝার জন্য এই প্রযুক্তির যুগে সহজ করে দিয়েছেন এটা আমাদের জন্য বোঝা সহজ আছে আল্লাহ তোমার কোয়াতালা আমাদের সকলকে এই মাইয়েতের জন্য ইসালে সব বেশি থেকে বেশি করার এবং ইসালে সোহাবের আমল নিয়ে আমাদেরকে জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন আমরা সকলে এই মাইয়েতের জন্য এখন আদবের সহিত বসি বসে আমরা ইসালে সোহাবের জন্য দোয়া করবো সুরা সুরাতুল ফাতেহা একবার পরি সুরা এক একলাস তিনবার لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم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 কাছে হাত উঠাই নাই রাজার রাজা বাচ্চার বাচ্চা আহকামুল হাকিমি যিনি আমার মালিক তার সামনে আমি হাত উঠেছি হাত উঠায় কি করা হয় ভাই আবেদন করা হয় আল্লাহর কাছে আবেদন করা হয় এই জন্য আল্লাহ তাহলে আমার আপনার কলবকে দেখেন যদি দোয়ার মধ্যে যদি আমি আপনি কলবকে যদি আল্লাহর দিকে মোতাবজ্য না রাখি তাহলে ওই দোয়া কিন্তু কবুল হবে না মনে করেন আপনি হাত উঠাইছেন কিন্তু আপনার অন্তরটা অন্যদিকে অন্তর আল্লাহর দিকে মোতাহ্য নয় তাহলে ওই দোয়া কবুল হবে আল্লাহ অন্তরটা কিন্তু দেখবে না মনে করেন আপনি এমপি মন্ত্রীর কাছে আবেদন করেছেন তো আবেদন যখন করতেছেন যে কাগজ যে অ্যাপ্লিকেশন পত্র যেটা আপনি পেশ করতেছেন এই অ্যাপ্লিকেশন পত্র পেশ করার সময় অন্যদিকে চেহারা ঘুরা যদি আপনি পেশ করেন তাহলে ওই আবেদন কবুল হবে কবুল হবে কোনোদিন কোনোদিন কবুল হবে বরং আপনাকে আমাকে বেয়াদব বলবে এমপি এমপি এবং মন্ত্রী মহোদয় বেয়াদব বলবে যে অন্যদিকে চেহারা ঘুরায় আবেদনপত্র পেশ করতে এই জন্য আল্লাহর সামনে যখন হাত উঠাবো আমার আপনার চেহারা আল্লাহ তারা দেখবেন না অন্তরটা দেখবেন অন্তরটা আল্লাহর দিকে মোতাজ্য করে আমরা হাত উঠাবো আর মাইয়েতের জন্য আমরা ভাবে সকল মাইয়েতের জন্য দোয়া করব ভাই আমাদের পিতা মাতা পূর্বপুরুষ যে যেখানে আছে সকলের জন্য আমরা দোয়া করব বিশেষ করে এই আয়োজন যাকে ওসিলা করে তার জন্য খাস করে দোয়া করব আল্লাহ তালা তার দুনিয়ার জীবনকে যেন আল্লাহ তালা দুনিয়ার জীবনের যেগুলি ভুল ত্রুটি আছে অপরাধ আছে ত্রুটি আছে খামি আছে আল্লাহ তালা যেন মাফ করে দেন আর সেগুলিকে যেন আল্লাহ তালা নেকির দ্বারা রূপান্তরিত করে দেন এবং আল্লাহ তালা তাকে যেন চিরস্থায়ী ভাবে মাফ করে দেন